আবু হুরাইরা ও জায়দ ইবনু খালিদ জুহানি রদিয়াল্লাহ তাল্লাহতে বর্ণিত তারা উভয় বলেন যে এক বেদুইন এসে বলল হে আল্লাহ রসুল আল্লাহর কিতাব মোতাবেক আমাদের মাঝে ফয়সালা করে দিন তখন তার প্রতিপক্ষ দাঁড়িয়ে বলল সে ঠিকই বলেছে হ্যাঁ আপনি আমাদের মাঝে কিতাবুল্লাহ মোতাবেক ফয়সালা করুন পরে বেদুইন বলল আমার ছেলে এ লোকের বাড়িতে মজুর ছিল অতপর তার স্ত্রীর সঙ্গে সে জেনা করে লোকেরা আমাকে বলল তোমার ছেলের উপর রাজম অর্থাৎ পাথরের আঘাতে হত্যা ওয়াজিব হয়েছে তখন আমি আমার ছেলেকে একশো বকরি এবং একটি বাদির বিনিময়ে এর নিকট হতে মুক্ত করে এনেছি পরে আমি আলিমদের নিকট জিজ্ঞেস করলে তারা বললেন তোমার ছেলের উপর একশো বেত্রাঘাত এবং এক বছরের নির্বাসন ওয়াজিব হয়েছে সব শুনে নবী সাল্লাহ সাল্লাম বললেন আমি তোমাদের মাঝে কিতাবুল্লাহ মোতাবেকই ফয়সাল্লাহ করব। বাদি এবং বকরিপাল তোমাকে ফেরত দেওয়া হবে আর তোমার ছেলেকে একশো বেত্রাঘাত সহ এক বছরের নির্বাসন দেয়া হবে আর অপরজনের ব্যাপারে বললেন হে উনাইস তুমি আগামীকাল সকালে এ লোকের স্ত্রীর নিকটে যাবে এবং তাকে রাজম করবে উনাইস তার নিকট গেলেন এবং তাকে রাজম করলেন